আলহামদুলিল্লাহ ওকাফা ওসালাম আলা ইবাদিহিল্লাদিন আস্তফা আম্মাবাদ কোরবানি ঈদ ঈদুল আজহা আসার সাথে সাথেই আগেই অনেক ভাই জিজ্ঞেস করতে থাকেন আলোচনা আসে কোরবানিতে কোরবানি এবং আকিকা একই পশুতে একসাথে হয় কিনা কিছু ভাই তো কথার খুব আওয়াজ দিতে থাকেন যে আকিকা এবং কোরবানি এক পশুতে একসাথে হয় না যারা এই ফতোয়া দেয় কথা বলে তারা ভুল বলে বা এই ধরনের একটি ইয়া প্রবণতা শুরু হয় আমি এই মাসালার কথা শুনলে এই প্রশ্ন আসলে এবং এই আলোচনা শুনলে আমার কাছে খুব আশ্চর্য বোধ হয় আসলে যারা এগুলো করেন বা এই মাসালার কথা যারা বেশি আলোচনা করেন এর বিরোধিতা করেন তারা মূলত আমার কাছে যেটা মনে হয় তারা ফেখে হানাফি বা হানাফি মাঝহের দুর্বলতা তুলে ধরে মানুষকে এর থেকে বিতশ্রদ্ধ করার জন্যই হয়তো এমনটা করে থাকেন নয়তো আমি তাদেরকে বলি আমরা কি একথা বলে বেড়াই যে মানুষদেরকে একথা ঘোষণা দিতে থাকি বলে বেড়াতে থাকি যে আপনারা আকিকা এবং কুরবানি একসাথে দিন আসুন একসাথে দিন একসাথে দিলে ভালো হয় দেওয়া দরকার এ ধরনের কথাকে আমরা কখনো বলি বরং এ ধরনের কথা বলা তো উচিত নয় বরং আমরা একথা বলি এবং বলা উচিতও যে আকিকা আকিকার সময় আকিকা যখন হয় তখন দাও আর কুরবানি যখন কোরবানির সময় হয় তখন কোরবানি আদায় করুন কোরবানি তো কোরবানির কথা আছে আকিকা হলো কোনো শিশু জন্ম হওয়ার সপ্তম দিনে আল্লাহর নবী তার পক্ষ থেকে একটি পশু ছাগল জবাই করতে বলেছেন আল্লাহর নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তো সপ্তম দিনে পশু জবাই করবে এবং এটা খুব ভালো করে মনে রাখা দরকার আকিকা শিশুর জন্য একটি গুরুত্বপূর্ণ আমল হাদিস শরীফের বিভিন্ন হাদিসে বিভিন্নভাবে এসেছে যে একটি শিশুর কল্যাণ যেন আকিকার মধ্যে আটকে থাকে যখন আকিকা আদায় করা হয় তখন তার কল্যাণের পথ দ্বারগুলো উন্মুক্ত হয় এজন্য আল্লাহ নবী সপ্তম দিনে আকিকা করতে বলেছেন কোনো পিতাই এটা ন্যূনতম সাধ্য সামর্থ্য থাকলেও তার উচিত নয় সপ্তম দিনের পরে আকিকাকে বিলম্ব করা অনেক মানুষ আকিকাকে অনেক বড় আয়োজন মনে করেন আসলে আকিকা তো হলো একটি পশু বা দুটি পশুকে সপ্তম দিনে শুধু জবাই করে রক্ত প্রবাহিত করে দেওয়া এরপর এর গোস্ত আয়োজন করে খাওয়াতে হবে কিছু করতে হবে এমনটা আসলে নয় এ গোস্ত নিজে খেতে পারেন বন্টন করে দিয়ে দিতে পারেন রেখে দিতে পারেন পরে কোনো সময় করতে পারেন কিন্তু ওই দিনে পশুটা জবাই করে দেওয়া এটি খুব কঠিন একটি কাজ নয় খুব অসাধ্য সাধন করা এমন কিছু নয় এজন্য নিজের সন্তানের কল্যাণ ভালোর দিক বিবেচনা করে আকিকা যখন হয় তখনই আকিকা আদায় করে দেওয়া জরুরি এটাতে কেউ পিছানোর কথা নয় একথা আমরা বলি এবং বলা উচিত শুধু যখন কখনো যদি এমন হয় কারো বাচ্চার সপ্তম দিন ঈদের দিনে কোরবানির দিনে হয় বা কেউ সামান্য সামর্থ্য রাখতেন না এজন্য আকিকাটি যথাসময় আদায় করতে পারেননি এভাবে চলতে চলতে কোরবানির সময় এসে গেছে এখন তার সামর্থ্য হয়েছে শুধু তার জন্য কোরবানির সাথে আকিকা দিলে আদায় হয়ে যাবে কিনা এই জন্য একটি মাসালা এটি খুব ছোট্ট এবং সাধারণ এবং কদাচিৎ ঘটার মতো একটি মাছ আলা এমন সাধারণ ব্যাপক কোনো মাছ আলা কোনো বিষয় এটা নয় যেহেতু আমরা এভাবে বলিও না বলা উচিত নয় চর্চা করিও না করা উচিত নয় কখনো এরকম ঘটলে হওয়া উচিত সুতরাং এই মাসালা নিয়ে এত উচ্চবচ্চকতা করা এত আলোচনা করা এবং এর দ্বারাতে ভুল মাঝাবের বিরোধিতা বা এগুলো করাটা একটি কেন যেন একটি বিদ্বেষের উপস্থিতির জানান দেওয়া ছাড়া আর কিছু আমার কাছে মনে হয় না আল্লাহ তালা হেফাজত করেন কিন্তু আসল বিষয় হল তারা যে উদ্দেশ্যে এটা ভুল বলেন প্রচার করেন সেটি কি সেটি কি এতে কি তারা সফল আমি মনে করি তারা কখনো এতে সফল সফল নয় এবং সফল হবেনও না কারণ হল আকিকা এবং কোরবানি আর হাদি হজের দমে শুকুর যেটা হজে যে পশু জবাই করা হয় এই তিনটি কাজ যদিও বাদ্যত একটু একটু ভিন্নতা তার মধ্যে দেখা যায় আকিকা কোরবানি এবং হজের হাদি বা হজের দমে শকর হজে যে পশু জবাই করা হয় তিনটি মৌলিকভাবে একই শ্রেণীভুক্ত এক নম্বর হাদিস শরীফে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এবং কোরআনেও ইঙ্গিত এসেছে কোরবানিকে যেমন নুসুক বলা হয় হাদিস শরীফে মুসান্নাফি ইবনু আবি সাহেবায় পরিষ্কার আছে নবীজি আকিকাকেও একই নাম দিয়েছেন নুসুক আকিকা কোরবানি হজের হাদি তিনোটার নামই হলো নুসুক ইবনু আবি সাহেবার রেওয়ায়তে পরিষ্কার নবীজি বলেছেন মান উলিদ আলাহু ওয়ালাদুন আন আনহু কোরবানি বাচ্চার পক্ষ থেকে কেউ যদি নুসুক আদায় করতে চায় মানে আকিকা আদায় করতে চায় তাহলে সে যেন তা আদায় করে নেয় তো এভাবে এই কোরবানি এবং আকিকা দুটোর একটি নাম হওয়ার দ্বারা বোঝা যায় দুটো এক শ্রেণীভুক্ত দুই নম্বর হাদিসের বিভিন্ন কিতাবে ফিক্ষের কিতাবে এমনকি ইবনুল কাইমের জাদুল মাহাদেও দেখুন আকিকার মাসালা এবং কোরবানির মাসালা সলফ থেকে তাবেইনদের থেকেও স্পষ্টভাবে উল্লেখ আছে আকিকার বিভিন্ন আকিকার গোস্ত বন্টন আকিকা করা আকিকার বিভিন্ন বিধিবিধান বিষয়ে বিষয়ে স্পষ্ট সুস্পষ্টভাবে হাদিসে ব্যাপক বিবৃতি পাওয়া যায় না এজন্য ফকিগণ ইমামগণ আকিকা এবং কোরবানি দুটোকে একত্র করে বিভিন্ন বিধিবিধান দুটোকে এক গণ্য করে একভাবেই এর বিবরণ দিয়েছেন তাদের কাছে দুটো এক এবং কাছাকাছি বলেই তারা এভাবে উল্লেখ করেছেন এবং এই দুটোর বিধিবিধানের ক্ষেত্রে ব্যাপক প্রায় সবগুলো ক্ষেত্রেই সাদৃশ্য রয়েছে এটাও প্রমাণ করে দুটো এক তিন নম্বর কোরবানির সূচনা হয়েছে হজরত ইসমাইল আলহিসাল্লামের ফিদিয়া তার মুক্তিপণের মতো আল্লাহ তালা ইসমাইল আলহিসাল্লামের মুক্তিপণ হিসেবে আল্লাহ দুম্বা পাঠিয়েছিলেন এর জবাইয়ের মাধ্যমে কোরবানি সূচনা হয়েছে যেন এই দুম্বা পশুটি ইসমাইল আলাইসালামকে মুক্তি দিয়েছে তদ্রুপ ইবনুল কাইম রহমতুল্লাহ আলাইয়ের বিবরণও আছে তোহফাতুল মাউদুদ কিতাবে আকিকাও একটি শিশুর মুক্তিপণের মতোই শিশুকে যেন অকল্যাণ থেকে কল্যাণের পথে নিয়ে আসে আর পশু জবাইয়ের মাধ্যমে শিশুর অকল্যাণ আল্লাহ তালা দূর করে দেন এবং তার কল্যাণের পথ খুলে দেন এভাবে দুম্বা এবং পশুটি যেমন ইসমাইল আলহিসালামের মুক্তিপণের মতো ছিল প্রত্যেকটি শিশুর জন্য তার আকিকাটাও তার মুক্তিপণের মতো এ দৃষ্টিকোণ থেকেও দুটো এক এই তিনটি কারণ সামনে রেখে সালাফ পূর্বসূরি তাবেইনদের মধ্যে বিখ্যাত তাবেইন হজরত হাসান বসরি হজরত ইবনু সিরিন রহমতুল্লাহ আলহী হজরত কাতাদা রহমতুল্লাহ আলাইহি সহ এ ধরনের তাবে বিখ্যাত যারা সাহাবিদের থেকে দিন শিখেছেন নিয়েছেন তারা তাদের বিভিন্ন স্পষ্ট বিবরণে মুসান্নাফ ইবনু আবি সাহেবা এবং মুসান্নাফ আব্দুল রাজাক সহ হাদিসের বিভিন্ন কিতাবে তাদের এই স্পষ্ট উক্তি আছে যেখানে কোরবানি এবং আকিকা এমনকি হজের হাদির কথাও কোনো কোনো বর্ণনায় আছে তিনোটা এক একসাথে একত্র করা যায় একটির দ্বারা আরেকটি একটির বদলে আরেকটি আদায় করা যায় এ ধরনের স্পষ্ট মাঝহাব বক্তব্য বিবরণ তাদের থেকে পাওয়া যায় চার নম্বর সালাফের এই মাঝহাব ইঙ্গিত করে কোরবানি এবং আকিকা দুটো একই জিনিস একসাথে এক পশুতে আদায় এক পশুতে যেমন বড় পশু হলে সাতটি কোরবানি আদায় করা যায় তদ্রুপ এক পশুতে হজের পশু জবাই এবং আকিকাও আদায় করা যায় তাদের কথা থেকে যেমন পাওয়া যায় পাঁচ নম্বরে কোন হাদিসের মধ্যে সালফের মধ্যেও একথা নেই যে কোরবানির সাথে আকিকা একত্র করলে আদায় হবে না হাদি এবং কোরবানি কোনো এক পশুতে একত্র করলে আদায় হবে না এটা নেই এই কারণে এই দলিলগুলো এবং এর পক্ষে সালাফের বক্তব্য ফতোয়া আছে আবার এর বিপরীত কোনো ফতোয়া বা এর বিপরীত কোনো দলিল শরীয়তের কোনো বক্তব্য হাদিসের কোনো বক্তব্য নেই এ কারণে আমাদের ইমামগণ বিভিন্ন ফকিহরা কথা বলেছেন ঘটনাক্রমে কারো যদি আকিকা এবং কোরবানির সময় একটি হয়ে যায় একসাথে আদায় করে তাহলে তা দুটোই যেহেতু একই জিনিস কাছাকাছি বিষয় দুটোই রক্ত ঝরানো আল্লাহর নামে উদ্দেশ্য এজন্য দুটোই ইনশাল্লাহ আদায় হয়ে যাবে এসবগুলোকে সামনে রেখে বলেছেন যেমনটি ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলহি এবং ইবনুল কাইম রাহিমহল্লাহ ইবনে তাইমিয়ার শিষ্য যিনি ইবনুল কাইম তার কিতাব তোহফাতুল মৌদুদে ইমাম আহমদ ইবনে হাম্বল থেকে উল্লেখ করেছেন যে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ তার সন্তানের আকিকাটিও তার একটি কোরবানির সাথে তিনি যোগ করে দিয়ে আদায় করেছেন এবং তিনি এই মত পোষণ করতেন এ সমস্ত দলিলের কারণে আমাদের ইমামগণ এই মত পোষণ করে থাকেন আমি খুব দৃঢ়তার সাথে বিশ্বাস করি এই দলিলগুলো এবং ইমামগুলো ইমাম আহমদ ইবিন হাম্বাল ইবনুল কাইম ওনারা যেভাবে উদ্ধৃত করেছেন এবং যেভাবে এই মতের কথা উল্লেখ করেছেন এভাবে আমাদের ইমামগণ যে কথা বলেছেন একত্র হয়ে গেলে দুটো আদায় হয়ে যাবে আমি খুব দৃঢ়তার সাথে বিশ্বাস করি ইনশাল্লাহ দুটোই আদায় হয়ে যাবে দুটোই প্রায় সেম একই এবাদত এর বিপরীত যারা কথা বলেন তাদের কাছে এই বিষয়ে আমার দেখা আমার জানামতে এবং আমাদের জানামতে কোনো দলিল কোনো প্রমাণের কিছুই আমরা তাদের কাছে পাইনি যেটি বিচ্ছিন্নতার কারণ এবং উন্মতির জন্য বড় ক্ষতিকর বিষয় আমি তাদেরকে অনুরোধ করব এগুলো থেকে সরে আসতে এগুলো পরিহার করতে আর সাধারণ বাইদেরকে এ ধরনের সংশয় নিজেও না রাখতে এবং কারো মধ্যে সৃষ্টি না করতে আমি অনুরোধ করব আল্লাহ তালা তৌফিক দান করেন